কি করা যাবে বলে কোনো চিন্তা নাই আমি আছি বলে কি করবে তুমি বলে তোমার পয়সা লাগবে না হাত গুনে দিয়েছি এটা সব রেখা মিটে যাবে বলে কি হবে বলে আমার কাছে পাথর আছে একটা আকিক আর একটা হাকিক দেবো একটা আড়াইশো একটা সাড়ে তিনশো ছশো টাকা লাগবে পয়সা লাগবে না হাত গুনার পয়সা লাগবে না ছশো টাকা তোমার দাগ ক্ষয়ে যাবে বলে তাই নাকি বলে হ্যাঁ। বলে তাহলে মাল আছে দেখি বিবি মরে যাবে বলেছে ছশো টাকার আংটি মাস্টারের হাতে আর যে বিক্রি করেছে সে একদিনও স্কুল যায় নাই এইটা হলো দুঃখ high high high high master high master degree high M S C M com BSc com পাথরের যদি ওই কাজ হতো ওই বুকা এক থলি পাথর নিয়ে বসে আছে বুকে বেঁধে নিয়ে ঘরে শুয়ে থাকলে বিরিয়ানি আর লেডিকেনি আর মুন্ডা জিলেবি গরম গরম সুর শোনা বিসমিল্লা ভেতর বাত্তি পাথর এক থলি আপনি তো দুটো কিনেছেন তাকে রোদে বসে পাথর ভেসতে হচ্ছে কেন এ জ্ঞানটা আপনার হলো না আপনি হাত গুনলেন অটল আডবাণী সবাই জ্যোতিষী পেলে রাখে সোনিয়া প্রণব সবাই জ্যোতিষী পেলে রাখে জ্যোতি বুদ্ধ বিশ্বের যে যেখানে আছে জ্যোতিষী পেলে রাখে রাজারা ফেরাউন থেকে জ্যোতিষী পালার মশলা আমরা পাচ্ছি সরকার পেলে রাখে কবে গদি যাবে কবে গদি থাকবে কি বলছেন মন্ত্রীদের জ্যোতিষী আছে না নাই নাম করা করা জ্যোতিষী আছে অত জ্যোতিষী থাকতে তারা সকালবেলায় বলতে পারে নাই যে মাই ম্যাডাম আজকে আপনি কচুরি হবেন এটা বলে নাই জ্যোতিষীরা জ্যোতিষী কোথা ছিল যেদিনে ইন্দিরা গান্ধী কচুরি হচ্ছিল সেদিনে জ্যোতিষী বলতে পারে নাই মাই ম্যাডাম আজকে আপনি একটার সময় কচুরি হবেন একটু সামলে থেকেন মাইনে করা জ্যোতিষেই আডবাণীকে অটলকে বলতে পারে নাই যে রেডি হবেন মাল যাচ্ছে হাত থেকে বলতে পারে নাই হাই হাই হাই দুঃখ বেদনা রাখার জায়গা নাই কি বলবো আপনাকে দুঃখের কথা বেদনার কথা লেখাপড়ার কথা স্কুলের কথা MSc M com BSc BCom এর কথা শ্রদ্ধা করি শিক্ষককে শিক্ষার্থীর দিকে ভালোবাসি বিশ্বনবী বলেছেন শিক্ষার্থীর দিকে ভালোবাসো কিন্তু বেদনা কোথায় আপনারা কাগজ দেখেছেন আইপিএস অফিসার পুলিশ লয় দরগালয় আইপিএস অফিসার ডব্লিউপিএস পড়তে হয় তবে আইপিএস এর অফিসার হয় তিনি বলছেন আমি স্বপন দেখেছি কৃষ্ণ আমাকে বলছে তু আমার রাধা কান ফুটো করেছে নাক ফুটো করেছে আর স্ত্রীকে বলছে গেট আউট প্রমিয়া বলে কেন বলে আমি আর তোর স্বামী হতে পারবো না বলে কি হলো বলে আমি কৃষ্ণের স্ত্রী হয়ে গেছি স্বপনে কান ফুটো করেছি নাক ফুটো করেছি গয়না লাগাইছি সে হচ্ছে ভারতবর্ষের আইপিএস অফিসার পান্ডে উত্তরপ্রদেশের কি বলছেন বলুন এপরে আপনার বিজ্ঞানকে কি বলবো বলে কলকাতায় মাটির পুতুলে দুধ খাচ্ছে দিয়ে ঢুকিয়ে দিলে দিয়ে ওইদিকে নিজে কিলাবে বার করে গরম গরম চালিয়ে দিলে আমাদের বর্তমানে চাঁচায় বলছে কলের পানি খেলে রোগ ভালো হচ্ছে কলটা শুধু উবড়ি দিয়ে পালিয়ে গেল তোমার বিজ্ঞান তোমার দর্শন কোথায় লাইফ সায়েন্স পড়াচ্ছ দশটা আঙুলে দশটা নোখ কোথায় কি বলবো সত্য ছাড়া মিথ্যা নাই পড়ে যাচ্ছ সব মিথ্যা মিথ্যা না বললে বাঁচবে না বলছো ধরিবাজি প্রবঞ্চনা প্রতারণা অন্যায় অত্যাচার অবিচার আর যারা বলছেন যে বেহায়া খাতুনের বাক স্বাধীনতা দিতে হবে সিদ্দিকুল্লা ভাই বলছিলেন না বাক স্বাধীনতা আপনারা বোঝেন তো বাক স্বাধীনতা মানে লোকে কথা বলার স্বাধীনতা দাও তার কথা বলার অধিকার আছে তো বাক স্বাধীনতার মানে যদি স্বেচ্ছাচারিতা হয় তাহলে আর বিচার নেই অন্যায় কি আছে বাক স্বাধীনতা আলাদা আর স্বেচ্ছাচারিতা আলাদা বাক স্বাধীনতা মানে আমাকে আমার কথা বলতে দেন কিন্তু কথাটা ঠিক হতে হবে এখন বাক স্বাধীনতা মানে যদি এই দাঁড়ায় যে আমার বাক স্বাধীনতা মানে হচ্ছে আমি টেনে চেপে গাল দেবো আমি ন্যাংটো হয়ে তোদের বাড়ি ছুটে বেড়াবো এটা বাক স্বাধীনতা নয় তো এটা স্বেচ্ছাচারিতা আপনাদের মধ্যে কোনো লোক আছে এখনই বলতে পারে কলকাতায় যে জ্যোতিবাবুকে বুদ্ধদেববাবুকে সোনিয়াকে প্রণবকে মা মাহবুদ তুলে চুয়ারি করতে পারেন রামকৃষ্ণ হরির নামে গালি দিতে পারেন আপনি দিয়ে আপনি বলবেন যে আমার এটা বাক স্বাধীনতা বলতে পারবেন আপনি কেন এটা স্বেচ্ছাচারিতা হয়ে যাবে আপনার অন্যায় তা তসলিমা নাসরিন আল্লাহ আল্লাহ রসুলের নামে কোরআনের নামে অপব্যাখ্যা করছে সেটা বাক স্বাধীনতা হবে কেন সেটা স্বেচ্ছাচারিতা বাক স্বাধীনতা মানে হচ্ছে সুন্দর কোনো কথা কোনো ভালো কথা সে স্বাধীনভাবে বলতে পারে মানুষের সামনে কথা রাখতে পারে বলার অধিকার তার আছে কিন্তু কাউকে টার্গেট করে গালি দেবে সেটা বাক স্বাধীনতা এ কেমন ধরনের ব্যাখ্যা আমাদের বুঝে আসছে না আমাদেরকে বলো তাহলে বাক স্বাধীনতা দাও একবার দেখো কি করি দেখো কোথায় কাঁচায় হাত লাগাতে হয় চলবে না চলবে না কাকে বাক স্বাধীনতা বলে সেই কারণে বলছিলাম বাপজিরা সোনার লাল আমার গুণীজনেরা ন্যায়নিষ্ঠমানের আল্লাহওয়ালার মেহেরবান ভাইয়েরা আর মায়েরা বোনেরা যারা এসছেন ভালো কথা শুনুন ভালো কথা বুঝুন আর ভালো কথাকে বোঝার চেষ্টা করুন দেখবেন আজকেও কাজে লাগবে কালকেও কাজে লাগবে ছেলে মেয়েদিকে মানুষ করুন ক্যালমা নামাজ রুজা হজ্জাকাত ক্যালমা নামাজ রুজা হজ্জাকাত যেটা বলছিলাম এখানে বসলে পারা দেখবেন আলেম বটে কিনা পরেজগার বটে কিনা মোত্তাকি বটে কিনা যত যাই তার থাক সে নামাজের রুজায় হজে জাকাতে কংক্রিট বটে কিনা যদি না দেখতে পান তাহলে জানবেন সে ডুপ্লিকেট মাল যাই করুক যেমনই হোক যেমনই চেহারার যেমনই লেখাপড়ার নামাজ রোজা হজ জাকাতে যদি কংক্রিট না হয় সে ডুপ্লিকেট কারণ এটা বিশ্ব নবীর দেওয়া ফর্মুলা বিশ্ব নবীর দেওয়া থিউরি তার এক লক্ষ সাহাবার দেওয়া থিউরি যেখানে কংক্রিট পেতে হবে তবে সে পাকাপোক্ত আনকংক্রিট হলে সে কাঁচামাল আমি হই বাপনি সে হোক বা তিনি আমার গুণীরা জ্ঞানীরা নেই নিষ্ঠবানেরা তাই একটা একটা করে কথা শুনি কোরআন শরীফের আয়াত পাঠ করেছি প্রথমে একটা আয়াতের তর্জমা করি অনুবাদ আমাদের সম্পর্কে আমরা আমরা ধরি বাজরা কি يا أيها الذين آمنوا إن كثيرا من الأحبار والرهبان لا يأكلون أموال الناس بالباطل ويسدون عن سبيل الله সুরা তৌবার যাদের দেখার ইচ্ছা কোরআন খুলে দেখবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ বলছেন ওগো আমার ইমানদার বান্দারা ইন্না কাসীরাম মিনাল আহবার রুহবান অধিকাংশ খ্রিস্টান ইহুদির আলেম এবং দরবেশরা খ্রিস্টান ইহুদিদের আলেম এবং দরবেশরা তফসিলে লেখা আছে উম্মতে মোহাম্মদীর মধ্যেও কিছু কিছু আলেম এবং দরবেশ এর পর্যায়ভুক্ত রুহবান আহবার মানে আলেম রুহবান মানে সাধু দরবেশ ইয়াসুদ্দুনা সাবিলিল্লাহ তারা আল্লাহর রাস্তা থেকে মানুষকে বাধা দান করে পঞ্চরসের গান করে তারা ধর্ম বলে তারা কাওয়ালি করে সাংস্কৃতিক অনুষ্ঠান বলে আর মানুষের মালকে অন্যায় ভাবে আত্মসাত করে রওজা দরগা থানের নামে ওরস করে মানুষের মালকে ভক্ষণ করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম বিল বাতিল মানুষের মালকে অন্যায়ভাবে ভক্ষণ করে সাবিলিল্লাহ আর আল্লাহর রাস্তা থেকে মানুষকে বাধা দান করে ওলামায়ে হাক্কানি ওলামায়ে রব্বানি ওলামায়ে দেওবান্দির ওয়াজেতে যেও না এটা কোথা আছে কুরআন শরীফ ওয়ালা তাকুলান্না লিশাইনিন ফাইলুন্না লিগাগাদা وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون আল্লাহর নবী সাহাবা আবু বকরকে বলা হলো তুমি জোরে কোরআন তেলাওয়াত করতে পাবে না নবীজি বললেন আবু বকর তুমি ঘরে পড়বে আসতে পড়বে দরজা বন্ধ করে পড়বে তোমার সম্বন্ধে পাড়ার ছেলেরাই অভিযোগ তুলে ধরেছে তুমি যখন কোরআন আবৃত্তি করো তোমার কোরআন আবৃত্তি করার জন্য পাড়ার ছেলেদের মধ্যে চেতনা ফিরে আসে তাই বলা হচ্ছে মক্কার তরফ থেকে কুরেশদের তরফ থেকে আবু বকরকে বলে দাও সে যেন জোরে কোরআন আবৃত্তি না করি ওকাল কাফারু কাফেরেরা বলে এই কোরআন শ্রবণ করো না যে কোরআন নবী আবৃত্তি করে বরং হাততালি মারবে যেন কেউ শুনতে না পারে তোমরা উত্তীর্ণ হয়ে যাবে কোরআন চোদ্দশো বৎসর আগে আজকে চোদ্দশো বছর পরে বাউল পশ্চমরা বলছে ওলামায় হাক্কানির জলসায় যেও না ওলামায় রাব্বানির জলসায় যেও না ওলামায় দেওবান্দির কথা শোনো না ওলামায় দেওবান্দি কি ভালো কথা গাছে লেখা থাকলে নবীজি বলছে মেনে নাও কল উনজুর মা কল কে বলছে দেখো না কি বলছে লক্ষ্য করবে ভালো কথা শুনতে ভয় করো না ওরা এই কারণে বলছে তবলিগে যেও না ওলামায় হাক্কানির নির্বাদ শোনো না ভাড় ফুটে যাবে মাল মশলা বেরিয়ে যাবে সেই কারণ নিষেধ করছে আমাদেরকে কবে শুনেছেন আপনাদেরকে ওয়াজ করেছিলাম এখানে যেও না সেখানে যেও না কোরআন হাদিসের ওয়াজ যেখানে হবে যান শুনুন আপনার ইমান তরু তাজা হবে কিন্তু বাবা বাজে কথা কালমা নামাজ রোজা হজ জাকাত বাদ দিয়ে কোরআন হাদিস বাদ দিয়ে অন্য অনেক কিছু অন্য দর্শন অন্য অনেক কিছু বলবো অনেক কিছু শোনার অনেক জায়গা আছে কি শুনবেন লজিক না ফিজিক বায়োলজি না প্যাথোলজি গাইনোলজি না অন্য সাবজেক্ট শুনবেন বলুন ইজিকুল টু মাইনাস ইজিকুল হলিস plus three into minus zero into করবে যদি এই শুনতে চান শুনেলেন আর যদি বলেন যে ইংরাজি শুনবো তট পট কাট পট বাট শুনেলেন কিন্তু ইয়া শুনবার লেগে তো আজকের জালসাটা নয় কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কলা আল্লাহ তাবারক তাআলা কলা আজ্জা ওয়া জাল তার জন্য মানুষের চাবেগ নিয়ে মায়েরা এসেছে কোরআন হাদিসের আলোতে কিছু কথা শুনবে তাই গুটি কয়েক কথা শোনানো হবে বাবজিরা শোনার লাল্লা কোরআন হাদিসের আলোতে শুনবো মানবো বুঝবো বোঝার চেষ্টা করব দেখবেন আজকেও কাজে লাগবে কালকেও কাজে লাগবে তো যারা এসছেন তারা সব বসে যান ভালো করে কথা শুনুন ইসলাম কাউকে টার্গেট করে না ইসলাম কাউকে লক্ষ্য করে না ইসলাম প্রশস্ত ইসলাম উদার ইসলাম সুন্দর ইসলাম সত্য ইসলাম পরিচ্ছন্ন ইসলাম গণতন্ত্রে বিশ্বাসী ইসলাম ধর্ম নিরপেক্ষে বিশ্বাসী খুব ভালো করে কথা শোনেন জাতি ধর্ম দলমত বর্ণ বৈষম্য নির্বিশেষে আহা আমাদের জালসা জুলুস হলে কি বলবো বলে যেটা মনে রাখবেন আলেমুল গায়েব মুখতারে কুল বাসার হাজের নাজের ওটা মনে রাখবেন ওটার সময় এলেই বলছি বলবার সময় এখন যেগুলো সব গুছনো হয়ে গিয়েছে সেগুলো সব টেনে টুনে আনি সামনে থেকে ইসলাম পরিচ্ছন্ন সুন্দর কেন কি করতে মানবেন ইন্ডিয়ান গণতন্ত্রে বিশ্বাসী কেন মানবেন ইসলাম উদার কেন মানবেন তার কিছু প্রমাণ দলিল খ্রিস্টানরা বলছে খ্রিস্টান হবি তা চলাই হব কি করে হবো বল কোন মন্ত্র নাই তাদের কাছে আপনাদেরকে চ্যালেঞ্জ দিলাম কোন মন্ত্র খ্রিস্টানের কাছে নাই গলায় যিশু খ্রিস্ট আর মরিয়মকে ঝুলিয়ে দিবে আর বলবে দুটো করে রুটি পাবি এতটা ভাজি পাবি শীতকাল এলে কম্বল পাবি যা খ্রিস্টান হয়ে গেছিস বলে মন্ত্র বলে কিছু নাই বলে ইহুদি হব আপনার কলকাতা নিয়ে যাবে গির্জাতে দি বলবে বসো চেয়ারে আরো সবাই বসে থাকবে রবিবার এদের শনি ওদের রবি এটা হলো জুম্মা আমাদের যেমন জুম্মা ওদের শনি রবি কোরআন শরীফে ইয়াউমুস সাবদ শনিবারের কথা আছে আর ওটা হচ্ছে ইয়াউমুল আহাদ রবিবার এটা হচ্ছে ইহুদিদের শনিবারটা খ্রিস্টানদের জুম্মার দিনটা আমাদের তোরা রবিবারই আপনাকে ধরে নিয়ে যাবে দিয়ে বলবে হয়ে গেল ইহুদি হয়ে গেল কোনো মন্ত্র নাই ইংরেজি শুনিয়ে দিবে আধ ঘন্টা মন্ত্র ওজাইরের কথা শুনিয়ে দেবে আপনি আর কিছু হতে যাবেন বলবে গোবর খেয়ে লাও কোনো মন্ত্র রাখা নাই কিন্তু আপনি যদি বলেন আমি মুসলমান হব খ্রিস্টান তুমি যদি বলো ইহুদি তুমি যদি বলো আমরা বলবো গোসল করো স্নান করো দিয়ে বলো মোহাম্মদুর রাসুল্লাহ তুমি আমার ভাই আমি তোমার ভাই আজ থেকে তুমি আমার মসজিদে নামাজ পড়বে বাধা দেবার কেউ নাই কিন্তু আর একটু শুনে নেন উনত্রিশ দিন ৩০ দিন আগের কথা আনন্দবাজার পত্রিকার প্রথম পৃষ্ঠা কি বলছে পুরীর জগন্নাথ মন্দিরে থাইল্যান্ডের রাজকুমারীকে প্রবেশ করতে দেয় নাই জন্মসূত্রে হিন্দু নয় বলে পুরীর জগন্নাথ মন্দিরের নবদ্বীপের গৌরাঙ্গ মহাপ্রভু নিমাইকে প্রবেশ করতে নাই নাই বাউল হইল বলে পুরীর জগন্নাথ মন্দিরে মিসেস ইন্দিরা গান্ধী প্রবেশ করতে পায় নাই ফিরোজ গান্ধীকে বিয়ে করেছিল বলে পুরীর জগন্নাথ মন্দিরে জাতির জনক মহাত্মা গান্ধী লজ্জার কারণে জান নাই জাতিকে কি মুখ দেখাবো এটা হলো ইতিহাস আর আমার একবার বলো মোহাম্মদুর রসুল্লাহ তুমি আমার মসজিদে নামাজ পড়বে তাই নয় আমার ইমামতি করবে আমি তোমার একতেদা করব বিশ্বের কেউ বাধা দিতে পারবে না শুধু আপনার দিকে রায় আগুরি নয় বর্ণ লয় মুচি ডোম হাঁড়ি মেতর কোল ভিল চামার কায়স্ত আগুরি যে বলবে সে আমার কাবা ঘরে ইমামতি করতে পাবে যোগ্যতা থাকলে এই রকম উদারতা বিশ্বের কেউ দেখাতে পারবে না প্রমাণ দিচ্ছি আপনাকে এক্ষুনি বলুন লাইলাহিল্লা চলুন আমার জুম্মার মসজিদ আপনি ইমামতি করবেন আপনার যোগ্যতা থাকলে কোনো মুসলমান বাধা দিতে পারবে না যতগুলো লোক ওয়াজ শুনতে চাইছেন কোনোদিন শুনেছেন আপনি নতুন নামাজ পড়তে গেলে নতুন নামাজি হলে আজকে ফজর থেকে যারা নামাজি হবেন কোনোদিন দেখেছেন কোথাও নতুন মুসল্লি পেছনে যাবে এরকম শুনেছেন কোথাও যদি কেউ নতুন হয় তা বুকে জড়িয়ে নিয়ে সামনে টেনে নেবে আদর করবে কদর করবে উজুর পানি দিবে এই রকম ধর্ম নিরপেক্ষতা গণতন্ত্র প্রেম প্রীতি ভালোবাসা উদারতা বিশ্বের কেউ দেখাতে পারবে না বিশ্বের কেউ পারবে না ইসলামের কথা তুললে অবাক হয়ে যাবে সেই কারণে বলছি জাতি ধর্ম দলবত বর্ণ বৈষম্য নির্বিশেষে যারা এসেছেন তারা কথা শুনুন ইসলামের বোঝার চেষ্টা করুন দাউদ দিচ্ছি ইসলাম কবুল করার কবুল করুন মন্ত্র রাখা আছে লাহ মোহাম্মদুর রাসুল্লাহ আর একটা মজার জিনিস শুনে যান খ্রিস্টান হলে কম্বল পাবে ইহুদি হলে গম পাবে বিজাতি হলে ঘর পাবে আর কিছু পাবে আর কিছু পাবে বুকে ধুকধুকি হবে গরম রুটি পাবে ভাজি পাবে কিন্তু ইসলাম কবুল করলে কষ্ট পাবে ঘর থেকে তেড়ে দেবে খেতে পাবে না ইসলাম কবুল করলে রক্ত ঝরবে ইসলাম কবুল করলে দেশান্তরিত হতে হবে মক্কা থেকে মদিনাতে পালাতে হবে কে ইসলাম কবুল করবে বলো বাবজিরা সোনারা খ্রিস্টান হলে ঘর করে দেবে ইহুদি হলে টাকা দেবে কাদিয়ানি হলে ঘর তৈরি করে দেবে ইসলাম কবুল করলে কষ্ট পেতে হবে কোনটা আসলে বের আপনিই বলো খ্রিস্টানরা ফ্রিতে বই দেয় দেখেছেন আপনারা টেনে বাসে ফ্রিতে বই ডাল মে কুচ কালা হ্যাঁ ইসলি ফ্রি মে বই হ্যাঁ আমি বই এনেছি দশ টাকা দাম ন টাকাই দেবো না দশ টাকা লাগবে ফ্রি কা কই গুঞ্জাইশ নেই হ্যাঁ আসলি মাল ওহা কোই ধোকাবাজি নেই হ্যাঁ ওহা ফ্রি মে মাল হ্যাঁ ডাল মে কুচ কালা হ্যায় খুব ভালো করে সাবধান হবেন ভালো করে আগাবেন মির্জা গোলাম আহমদ কাদিয়ানির কথা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব তার বংশ ধ্বংস আর আপনাদেরকে বাম মা সব শোনাচ্ছিলেন আমি শুয়ে শুয়ে শুনতে পাচ্ছিলাম যে হজরত মৌলানার বাবারে গোড়া থেকে ধরেছে বাবা ডগটা বলে নাই আমার নবী ছিলেন উদার আমার নবী ছিলেন সিদে কি বলছেন আপনারা তো ওরা সেইটা দেখাতে গেছে যে আমার মির্জা গোলাম কাদিয়ানি পয়গম্বর হয়েছে সেও সিদে ছিল বলে কি রকম বলছে ডান পায়ের জুতো বাঁ পায়ে পড়ে নিত শালা সাদা সিদিনে খেপাবে তারাই লেখেছে এটা আমরা বলি নাই বলছে ডান পাতের জুতো বাঁ পায়ে পড়ে নিত বলে একদিন রাতের বেলায় পাগড়ি মেনে যাচ্ছে ফজরের নামাজ পড়তে ভোর হয়ে গেছে মুড়ি ডান্ডা বলছে হুজুর সর কি ঝুলছে তুই বলছে ভেরি সরি মাই ডিয়ার তোর মায়ের সায়া পড়ে চলেছি এটা হলো উদারতা পয়গম্বর আস্তাক ফেরুল আর আবু হরাইরা বলছেন আমার নবী চাদর গায়ে দিতেন আর একটা লুঙ্গি পরতেন বিনা সিলায়ের কোন বাদশাকে তার পোশাকে এত মানাতো না আমার নবী কম্বলে চটে বসতেন কোন বাদশাকে তার সিংহাসনে এত গুরু গম্ভীর মনে হতো না আবু হরাইরা বলছে আর তুমি উদারতা দেখাচ্ছ একটা জুতো ডান একটা বাঁ পায়ে বলছে ওপরকার বুতাম নামই উদার খ্যাপারে বুকা খেপা পাগল এটা আমরা লিখি নাই তারাই লিখেছে পয়গম্বরের ফজিলত ছি ছি ছি ছি ছি পয়গম্বরের ফজিলত শুনবি তো আমাদের কাছে শোন হজরতে আয়েশা থেকে বর্ণিত হজরতে সাউদা থেকে বর্ণিত হজরতে নবী সালামের ঘাম মুশকে আম্বরের থেকে বেশি খুশবুদার হজরতে আবু হরাইরা বলছেন কেউ যদি জিজ্ঞেস করত নবী কোথা আমরা বলে দিতাম রাস্তা দিয়ে চলে যাও যে রাস্তায় নবী গেছে মুশকে আম্বরের মতো খুশবু ছাড়বে ফজিলক শুনবে তো এখানে শোনো মির্জা গোলাম আহমদ কাদিয়ানি আতাউল্লাহ বুখারি রহমতুল্লাহ আলাই দারুলুম দেওবাদের শাহ আতাউল্লাহ বুখারি ওলামায় দেওবাদ কোন আর কিয়া হয় ওলামায় দেওবান কা শান আর শওকত হিন্দুস্তান কা শানদার মাজি যারা দেখতে চান সব বই তো আপনার দিকে লুকিয়ে দিচ্ছে নায়াব করে দিচ্ছে আপনাদের কলকাতার ন্যাশনাল চারতলাতে উর্দু ডিপার্টমেন্ট আমি যখন গিয়েছিলাম এক বছর আগে জাকিয়া সুলতানা তার আপনার দিকে দায়িত্বে ছিল আমি ওই হিন্দুস্তান কা শানদার মাঝি দেখতে গিয়েছিলাম দুটো পাতা তো সেসব বই দেখুন হিন্দুস্তান কা শানদার মাঝি দেখতে পাবেন দারুম দেওবান ওলামার কারনামা স্বাধীনতার ইতিহাসে ওলামাদের অবদান সাতান্ন হাজার ওলামার শহীদ হওয়ার কথা রেশমি রুমালের আন্দোলন জানো তোমরা জেলখানায় রুমালের ফুল এঁকে চিঠি লেখার কথা জানা ছিল ওলামারা দিয়েছে সে জ্ঞান আর বুদ্ধি রেশমের ওপরে ফুলের নকশার নাম করে ফার্সিতে চিঠি পাঠাচ্ছে জেলখানায় সেটা এদের জানা ছিল না মাদানী রহমতুল্লাহ আলাই কাপড়ের কাপড় কিনে পাকিস্তানের লাহোরে যে বুককে ফুলিয়ে ইংরেজের সামনে দাঁড়াইছে সেটা এদের জানা নাই মৌলানা মোহাম্মদ আলী শওকত আলী এখানে লয় ব্রিটেনের পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছে হিন্দুস্থান স্বাধীন না হলে এখানেই শহীদ হব আর ফিরে যাব না বাবজিরা সোনারা সব লুকিয়ে রেখেছে হিন্দুস্তান কা শানদার মাজি শাহ আতাউল্লাহ বুখারি রহমতুল্লাহ আলাই তিনি বলছেন মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানিকে খালি জেগে জেগে ঝগড়া করি নাই স্বপনেও ঝগড়া হয়েছে কি স্বপনে ঝগড়া স্বপনে আমি মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানিকে দেখলাম मिर्जा गुलाम मोहम्मद कादियानी बोल के बोललाम अरे तुम्हारा नाम तो मिर्जा गुलाम मोहम्मद है तो तुमको पैगंबर किसने कहा उनका नाम तो अहमद था तो मिर्जा गुलाम अहमद बोलते अरे हजरत मेरे माँ बाप ने गुलाम को चिपका दिया मेरा नाम अहमद है মেরা মা বাপ নে গোলামকে চিপকা দিয়া আমার মা বাপ গোলামটা বাড়িয়ে দিয়েছে আমার নাম আসলে আহমদ এটা স্বপনেতে ওনাকে যেন বলছে মির্জা গোলাম আহমদ তখন আতাউল্লাহ বলছেন তব শুনলো मेरा नाम भी अल्लाह है आता माँ बाप ने चिपके दिया मैं अल्लाह कहता हूं तू मेरा नबी नहीं है স্বপনেতে মোনাজারা হচ্ছে বাবজিরা সোনার আল্লাহ আমার জ্ঞানী গুণীরা নেই নিষ্ঠবানেরা আল্লাহওয়ালারা মেহেরবান ভাইরা কথা শুনুন বুঝুন বোঝার চেষ্টা করুন দেখবেন আজকেও কাজে লাগবে কালকেও কাজে লাগবে খালি এর ওপরে দুঃখ বেদনা যে একজন আইপিএস অফিসার যদি কান ফুটো করে নাক ফুটো করে তাও যে দেখেছেন হজরত পান্ডে সে বলছে আমি কৃষ্ণের স্ত্রী রাধা কোথা মাথা ঠুকবো গো আবার একজন ওই রকম হয়েছে আবার কেউ বলছে যে আপনার দিকে দুধ খেছে মাটির পুতুলে কেউ বলছে আপনার দিকে কলের জলে ভালো হয়ে যাচ্ছে আমাদের বর্ধমান জেলায় মালম্বার কাছে একটা গায়ে বুঝলেন তো তলায় পাথর বেরিয়ে গিয়েছে এত বড় দিয়ে বলছে পীর বেরুইছে পাঁচ পোয়া চাল পাঁচ শিখে পয়সা দিন কত বাজার খুব চলল তারপরে একদিন যে হারাধনের খালা বললে হ্যাঁ বোন এ পাথরটা যে তোদের তক্তপোষের তলায় সেদিনে পড়েছিল তাহলে তোরা গেড়ে দিয়েছিস গায়ের লোক জড় হয়ে গেল খুঁড়া গেল দেখছি পাথরটা পুঁতে দিয়েছে দিয়ে সকালবেলায় বলছে পীর বেরুইছে হিন্দুস্তান হাই হাই হাই হাই কোথা যাব কি করব কাকে বলবো কিচ্ছু খুঁজে পেছি না জোরে রোদ উঠলে খুদা জোরে ঝাড় পড়লে খুদা ঠান্ডা এলে খুদা পানির ঢেউ দেখলে খুদা গাছ পুরনো হলে বুড়ো পিত্তালা কোথা যাবে কাকে বলবে সেই কারণে ইয়া খান আবুদু ইয়া খান কোরআন বললে প্রতি নামাজে প্রতি ওক্তে বারবার কালচার করো ইয়া কানা বুধু ইয়া কানাস্তাই গুণীরা জ্ঞানীরা নেই নিষ্ঠবানেরা আল্লাহওয়ালারা মেহেরবান ভাইরা কথা শুনুন বোঝার চেষ্টা করেন আমি আপনাদের প্রত্যেককে অনুরোধ করব পাঞ্জাগানা নামাজ পড়বো বলেন সাল্লাহ জলসাকে জলসা করো পাঞ্জাগানা নামাজ জলসা যেন প্রথা না হয় প্রতিপক্ষকে অপমান করার উদ্দেশ্য না হয় জলসা যেন রিয়া আর আপনার সামাজিক একটা নিয়ম নীতি না হয় জালসা যেন ধর্মীয় অনুষ্ঠান আর জালসার মাধ্যমে ওয়াজ শুনে নিজেদের নৈতিক চরিত্রের সংশোধন করব অধপতন ঘটেছে তার আপনার জেগে উন্নতি সাধনের চেষ্টা চালাবো নামাজ রোজায় হজ জাকাতে কংক্রিট হব আর যৌবনকালের নামাজ রোজা চব্বিশ পঁচিশ ছাব্বিশের মধ্যে যাদের বয়স নামাজ পড়ুন পরেশগার মোত্তাকি হন জান্নাতের স্বপন দেখতে পাবেন নিজের পালঙ্গে শুয়ে শুয়ে আল্লাহ জান্নাতের স্বপন দেখাবে কিন্তু চব্বিশ পঁচিশ ছাব্বিশের মধ্যে নব্বই পঁচানব্বই বছর বয়স হলে উজু করবার উজু থাকবে না আর তাতেই নামাজ চালিয়ে দিবে মনে থাকবে না চব্বিশ বছর ছাব্বিশ বছরে টকবকে উন্মাদনা রক্তের সবাই যাকে দেখতে ভালোবাসে সবাই যার দিকে চাইতে ভালোবাসে সেই সময় বলো আমি আল্লাহ তোমার তোমার জন্য নিজের আত্মবলিদান করেছি তোমার জন্য নিজেকে উৎসর্গ করেছি নামাজের রোজায় হজে জাকাতে কংক্রিট আবার সব থেকে মজার জিনিস হচ্ছে হ্যাঁ গো বাবজিরা সোনারা কেউ যদি বলে এই আমার দুটো মোষ আছে বাবু সকালে নাঙল জুড়বি দুটোর সময় ছেড়ে দিবি তারপরে ছানি পানি করে খেতে দিবি পাঁচটায় ছুটি হয়ে যাবে পঞ্চাশ টাকা বেতন আর একজনে বললে বাবু আমার দুটো গায়ে আছে ছানি পানি করবি পঞ্চাশ টাকা লিবি ঘরে খাবি দাবি তো কোন কাজটা করবেন সস্তাটা করবেন না সহজটা ছানি পানি করবি খাবি বেতন নিবি মজার দুটো গাই আর মোষের নাঙল চালানো তো আল্লাহ তালা বলছে কিচ্ছু করতে হবে না ফজর উঠলে শরীর স্বাস্থ্য ভালো হবে মুক্ত বাতাস খাবি দুরাকাত নামাজ পড়বি একবারই আট ঘন্টা ফুর্তি করবি আমদ করবি সংসার করবি মেহনত করবি পরিশ্রম করবি রুজি রোজগার খাওয়া পড়া তারপরে জোহরের সময় যে চার রাখাত নামাজ ফরজ করেছি কি দোষ করেছে বাবা হালকা তারপরে ঘুরবি আমদ করবি আহ্লাদ করবি ফুর্তি করবি আসরে চার রাখাত নামাজ একটু বেড়াবি ঘুরবি সন্ধ্যা হয়ে গেছে মগরবের তিন রাখাত নামাজ তারপরে সুবার সময় খেয়ে দে এসার চার রাখাত নামাজ পড়বি এইটু কটি কাজ জান্নাত ওয়াজিব হয়ে যাবে এইটুকু করতে পারবেন না রাস্তা ঘাটে যেখানে পারবে পড়ে নেবে প্ল্যাটফর্মে গাছের তলায় ঘরে কাজা হয়ে গেলে কাজা তাও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 নবীর নাম এলেই তারা দুল শরীফ পড়ে তারা বলেছেন ঠোঁট ফুটে বেরিয়ে যাবে সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁ আমরা তাদের মতো অন্যায় করে অত্যাচার করে বিশ্ব নবীর নামে দরুদ পাঠ করি না বিশ্ব নবীকে কলঙ্কিত করি না বিশ্ব নবী মিলাদ কে আমে হাজির হয় হাদিস শরীফে আছে আল্লাহ নবী বলছেন আমার রওজা এলে সালাম পাঠ করবে আমি জবাব দিই নবীজি তার রওজাতে হায়াতে আছেন আর যখন কেউ দূর থেকে সালাম পাঠ করে আবু দারদা আবু হরাইরা বলছেন আল্লাহ নবী বলেছেন ফেরেস তারা তার বাপের নাম করে আমার রাউজাতে দরুদ পৌঁছে দেয় বলুন সোভান আল্লাহ দরুদ পৌঁছে দেয় তাদের বাপের নাম করে তাহলে হাজির নাজিরের মশলাটা সেটা পরে আবার বলবো এইখানে খালি শুধু এইটুকু বললাম আর একটা কথা ইয়া নবী সালাতুল আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা কেন বলছেন কেন বলবেন ইয়া নবী সালাতুল আলাইকা ইয়া রাসুল সালাম আলাইকা ইসলামের তরিকা আছে আগে কালাম পরে সালাম আসসালাম আলাইকুম ভাই আব্দুর রহমান আসসালাম আলাইকুম ভাই আব্দুল জব্বার আসসালাম আলাইকা ইয়া রাসুল্লাহ আসসালাম আলাইকা ইয়া হাবিব আল্লাহ আপনি বলছেন ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসুল সালাতুল আলাইকা যদি শুনেও সংশোধন করে লাও তাও সৌভাগ্যের কথা কিন্তু কোনোদিন করবে না মরে গেলেও যেহেতু ভুল করেছে তাই আর সংশোধন করতে মন যাবে না আপনারা নিজেরাই বলুন আত্মাহাত পড়ুন আত্মাহাত কি আছে আসসালাম আমরাও পড়ি ওরাও পড়ি এটা দেখে শেখে নাই নাকি আছে আইয়ুহান নবী আসসালাম আলাইকা আছে না সালাম আলাইকা আইয়ুহান নবী কোনটা আছে বাবা এটা আত্মাহিয়াতেতে এটা তো আমাদের লেখা লয় আপনার লেখা লয় এ তো আল্লাহর আরো সে মেরাজের দিনের কথা আত্মাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু তাইয়্যিবাত আসসালামু আমার গুণীজনেরা নেই নিষ্ঠবানেরা কি করে আপনি বলছেন ইয়া নবী সালাতুল আলাইকা ইয়া রাসুল সাল্লাহ তারপরে ইয়া যখন আছে সে মহল্লা তো আলাদা কাছের নিকটের সেখানেই যেতে চাইছি না এখন প্রথমেই হচ্ছে সালাম বাদ দিয়ে আপনার দিকে কালাম করে ফেলছেন ইয়া নবী আব্দুর রহমান আসসালাম আলাইকুম বলুন ইরম কিরম সালাম কবে থেকে হলো আব্দুল জব্বার সালাম আলাইকুম কি সালাম শিখেছি রে তুই বল যে আসসালাম আলাইকুম ভাই আব্দুল জব্বার আসসালাম আলাইকুম ভাই আব্দুর রহমান হাদিস শরীফ খুলে দেখুন আসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ এ কথা বললে তো বেঁচে যাবে বাপজিরা শোনারা আর হরদম জবা সে নিকালো পাক নামে মোহাম্মদ খুব ভালো করে কথা বোঝার চেষ্টা করুন দরুদ নয় হাদিস শরীফে নাই কোথাও নাই আমার আপনার বানানো কথা হরদম জবা সে নিকালো পাক নামে মোহাম্মদ হরদম জবান থেকে আপনাকে কি বলতে বলেছে হাদিস কোরআনে নবীর নাম এলে দরুদ পড়বে সব সময় দরুদ পড়বে কিন্তু এখানে বলছে হরদম জোবাসে নিকালো পাক নামে মোহাম্মদ তারপর আর দরুদ নাই কিচ্ছু নাই আল্লাহ মাফ করে দে খবরদার সাবধান কার কথা কোথাকের কথা প্রবাদ বাক্য অন্যায় অত্যাচার অবিচার দুর্নীতি ইসলাম এমন শিক্ষা দেয় না ইসলাম নবীজির নাম এলে সাল্লাহ আলি সাল্লাম নবীজির নাম এলে সাল্লাহ আলিহি ওয়ালিহি ওয়াসাল্লাম বাবজিরা সোনার লাল আমার গুরুজনেরা তাই ভালো করে কথা শুনবো বুঝবো বোঝার চেষ্টা করব দেখবেন আজকেও কাজে লাগবে কালকেও কাজে লাগবে আর আমার সিদ্দিকুল্লাহ ভাই সামাজিক ব্যাপারে যে সমস্ত কথাগুলো কোরআন শরীফে বলছিলেন আমি রুকু পাঠ করে অনুবাদ করে ওই কথাগুলো শুনবো কোরআন শরীফে আমার রুকু সমেত কত পাড়ায় কোন রুকুতে কত আয়তে কত নম্বর রুকু বলে দিয়ে শোনাবো এখন আমি গুটি কয়েক কথা যার অবতারণা করবো বলে মনে করছি সেগুলো না শুনবো